মালিক ইবনু আউস ইবনু হাদাসান রদিল্লাহ তালাহতে বর্ণিত তিনি বলেন আমি উমর রদিল্লাহ তালাহের কাছে উপস্থিত ছিলাম এমন সময় তার দারওয়ান ইয়ারাফা এসে বলল উসমান আব্দুর রহমান জুবায়ের ও সাদ ভেতরে প্রবেশের অনুমতি চাইছেন আপনার অনুমতি আছে কি তিনি তাদের অনুমতি দিলেন মালিক রহমতুল্লা আলহি বলেন তারা প্রবেশ করলেন এবং সালাম দিয়ে বসলেন এর কিছুক্ষণ পর ইয়ারাফা এসে বলল আলী ও আব্বাস অনুমতি চাইছেন আপনার অনুমতি আছে কি তিনি হাঁ বলে এদের উভয়কেও অনুমতি দিলেন তারা প্রবেশ করল সালাম দিয়ে বসলেন তারপর আব্বাস রদিল্লাহ তালাহু বললেন হে আমিরুল মোমিনিন আমার ও আলীর মধ্যে ফয়সালা করে দিন উপস্থিত উসমান ও তার সঙ্গীরাও বললেন হে আমিরুল মোমিনিন এদের দুজনের মধ্যে মীমাংসা করে দিন এবং একজন থেকে অপরজনকে শান্তি দিন উমর রদিল্লাহ তালাহু বললেন থামো আমি তোমাদেরকে সেই আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি যার আদেশে আসমান ও জমিন ঠিক আছে তোমরা কি জানো যে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমাদেরকে ওয়ারিশ হয় না আমরা যা রেখে যাই তা সাদাকা এ কথা দ্বারা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেকে এবং অন্যান্য নবীগণকে বুঝিয়েছেন সে দলের লোকেরা বললেন নিশ্চয়ই রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তা বলেছেন তারপর উমর রদিল্লাহ তাল্লাহ আলী ও আব্বাস রদিল্লাহ তাল্লাহকে লক্ষ্য করে বললেন আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি তোমরা দুজনকে জানো যে রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এ কথা বলেছেন তারা বললেন অবশ্যই তা বলেছেন উমর রদিল্লাহ তাল্লাহ বললেন এ ব্যাপারে আমার বক্তব্য হলো এ মালে আল্লাহ তার রসুলকে একটি বিশেষ অধিকার দিয়েছেন যা তিনি ব্যতীত আর কাউকে দেননি আল্লাহ বলেছেন অর্থাৎ আল্লাহ তার রসুলকে ইয়াহুদিদের কাছ থেকে যে ফায় অর্থাৎ বিনা যুদ্ধে লাভ করা সম্পদ দিয়েছেন তার জন্য তোমরা ঘোরাও দৌড়াওনি আর উঠেও চড়নি বরং আল্লাহ তার রসুলগণকে যার উপর ইচ্ছা আধিপত্য দান করেন আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান পর্যন্ত সুরাহাসর আয়াত নম্বর ছয় এগুলো একমাত্র রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর জন্য নির্ধারিত ছিল আল্লাহর কসম তিনি তোমাদের বাদ দিয়ে একাকী ভোগ করেননি এবং কাউকে তোমাদের উপর প্রাধান্য দেননি এ থেকে তিনি তোমাদের দিয়েছেন এবং কিছু তোমাদের মধ্যে বিতরণ করেছেন শেষ পর্যন্ত এ মালটুকু অবশিষ্ট থেকে যায় এ মাল থেকেই রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তার পরিবারের সারা বছরের খরচ দিতেন আর যা উদ্বৃত্ত থাকত তা আল্লাহ রাস্তায় ব্যবহার্য মালের সঙ্গে ব্যয় করতেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম জীবনভর এরূপই করেছেন আল্লাহর কসম দিয়ে তোমাদের জিজ্ঞেস করছি তোমরা কি এ বিষয় জানো তারা বলেন হ্যাঁ এরপর তিনি আলী ও আব্বাসকে লক্ষ্য করে বললেন আমি আল্লাহর কসম দিয়ে তোমাদের জিজ্ঞেস করছি তোমরা কি এ বিষয় জানো তারা উভয় বললেন হ্যাঁ এরপর আল্লাহ তার নবীকে ওফাত দিলেন তখন আবু বকর রদিল্লাহ তাল্লাহ বললেন আমি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর স্থলাভিষিক্ত আবু বকর এ মাল নিজ কবজায় রাখলেন এবং এ মাল খরচের ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এর অনুসৃত নীতি অবলম্বন করলেন আলী ও আব্বাসের দিকে ফিরে উমর আদিল্লাহ তালাহু বললেন তোমরা তখন মনে করতে আবু বকর এমন এমন অথচ আল্লাহ জানেন এ ব্যাপারে তিনি সত্যের কল্যাণকামী সঠিক নীতির অনুসারী আল্লাহ আবু বকরকে ওফাত দিলেন আমি বললাম আমি রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ও আবু বকর রদিল্লাহ তালাহু এর স্থলাভিষিক্ত এরপর আমি দু বছর এ মাল নিজ কবজায় রাখি আমি এ ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ও আবু বকরের অনুসৃত নীতিরই অনুসরণ করতে থাকি তারপর তোমরা দুজন আসলে তখন তোমরা উভয় একমত ছিলে এবং তোমাদের বিষয়ে সমন্বয় ছিল তুমি আসলে ভ্রাতুষ্পুত্রের সম্পত্তিতে তোমার অংশ চাইতে আর এ আসলো শ্বশুরের সম্পত্তিতে স্ত্রীর অংশ চাইতে আমি বলেছিলাম তোমরা যদি চাও তবে আমি এ শর্তে তোমাদেরকে তা দিয়ে দিতে পারি তোমরা আল্লাহর পথে আল্লাহর সাথে ওয়াদা ও অঙ্গীকারাবদ্ধ থাকবে যে এ ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আবু বকর এবং এর কর্তৃত্ব হাতে পাওয়ার পর আমিও যে নীতির অনুসরণ করে এসেছি সে নীতিরই তোমরা অনুসরণ করবে অন্যথায় এ ব্যাপারে আমার সঙ্গে কোনো কথা বলবে না তখন তোমরা বলেছিলে এ শর্ত সাপেক্ষেই আমাদের কাছে দিয়ে দিন তাই আমি এ শর্তেই তোমাদের তা দিয়েছিলাম তিনি বললেন আমি তোমাদের সকলকে আল্লাহর কসম দিয়ে জিজ্ঞেস করছি আমি কি এ শর্তে এটি তাদের কাছে দেইনি তারা বলেন হ্যাঁ তারপর তিনি আলী ও আব্বাসকে লক্ষ্য করে বললেন আল্লাহর কসম দিয়ে তোমাদের জিজ্ঞেস করছি আমি কি এ শর্তেই এটি তোমাদের কাছে দেইনি তারা বললেন হ্যাঁ তিনি বললেন তবে এখন কি তোমরা আমার কাছে এ ব্যতীত অন্য কোনো ফয়সালা চাইছ সেই সত্তার কসম যার আদেশে আসমান জমিন টিকে আছে আমি কেয়ামত পর্যন্ত এ ব্যতীত অন্য কোনো ফয়সালা দিতে প্রস্তুত নই তোমরা যদি উল্লেখিত শর্ত পালন করতে অক্ষম হও তাহলে তা আমার জিম্মায় ফিরিয়ে দাও তোমাদের পক্ষ থেকে আমি এর পরিচালনা করব